সাহল ইবনু সাদ আলাহ তাল্লাহতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ আলাইসাল্লাম বনু আমর ইবনু আউফের মধ্যে মীমাংসা করে দেওয়ার উদ্দেশ্যে বের হলেন ইতোমধ্যে সালাতের সময় উপস্থিত হলো তখন বিলাল আলাহ তাল্লাহ আবু বকর আলাহ তাল্লাহ এর নিকট এসে বললেন নবী সাল্লাহ আলাইসাল্লাম কর্মব্যস্ত হয়ে পড়েছেন আপনি লোকদের সালাতে ইমামতি করবেন তিনি বললেন হ্যাঁ যদি তুমি চাও তখন বিলাল রদিল্লাহ তাল্লাহ সালাতের ইকামত বললেন আবু বকর রদিল্লাহ তাল্লাহ সামনে এগিয়ে গিয়ে সালাত শুরু করলেন ইতোমধ্যে নবী সাল্লাহ সাল্লাম আসলেন এবং কাতার ফাঁক করে সামনে এগিয়ে গিয়ে প্রথম কাতারে দাঁড়ালেন মুসল্লিগণ তাসফি করতে লাগলেন সাহুল রাজিল্লাহ তালাহু বললেন তাসফি কি তা কি তোমরা জানো তাসফি হলো তাসফিক অর্থাৎ তালি বাজানো আবু বকর রদিল্লাহ তালাহু সালাতে এদিক সেদিক লক্ষ্য করতেন না মুসল্লিগণ অধিক তালি বাজালে তিনি সেদিক লক্ষ্য করলে নবী সাল্লাহ আল্লাহ সাল্লামকে কাতারে দেখতে পেলেন তখন নবী সাল্লাহ আল্লাহ সাল্লাম তাকে ইঙ্গিত করলেন যথাস্থানে থাকো আবু বকর রদিল্লাহ তাল্লাহ তখন দুহাত তুলে আল্লাহ তালার হামদ বর্ণনা করলেন এবং পিছু হেঁটে চললেন নাবি সাল্লাহ আল্লাহ সাল্লাম সামনে এগিয়ে গিয়ে সালাত আদায় করলেন